الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী থেকে সিরাত থেকে দিন কায়ামের পথে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ কী কী আমরা সিরাত অনেকে স্টাডি করেছি ট্রেডিশনাল কোনো গ্রন্থ না পাঠ করলেও আমরা ছোটোকাল থেকে বিভিন্ন মাহফিল ওয়াজ আমাদের বড়দের থেকে বিভিন্ন কিতাবে আল্লাহ রাসুলের জীবনী সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি তো আজকে ইনশাল্লাহ আমরা একটা ভিন্ন আঙ্গিকে চেষ্টা করবো ইনশাল্লাহ এই সিরাতকে দেখার জন্য এখান থেকে কি কি বিষয় আমরা শিক্ষা নিতে পারি যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী থেকে কোনো বিষয় আমরা শিখবো এটা আমার অনেক এটা আমাদের অন্তরকে পবিত্রতা ভরে দিবে আমাদের অন্তরে অনেক প্রশস্ততা অনুভব করবো যে যখন আল্লাহ রসুলের জীবনী থেকে সরাসরি কোনো জিনিস শিখব কোনো সন্দেহ থাকবে না এই জিনিসটার মধ্যে তো এটা আমল করার ক্ষেত্রে এটাতে কোনো দ্বিধা থাকবে না ইনশাআল্লাহ আমরা দেখবো ইনশাল্লাহ আল্লাহ রাসুল তার সাহাবারা কিভাবে জমিনে দিনকে বিজয়ী করেছেন কিভাবে তারা চেষ্টা করেছেন কিভাবে স্যাক্রিফাইস করেছেন কি কি বিষয়ে গুরুত্ব দিয়েছেন তো আল্লাহ সুবান তালার কাছে তফিক কামনা করি আল্লাহর কাছে চাই আমরা যেন তিনি আমাদেরকে ইলমান নাফিয়া যে ইলম উপকারী এই ইলম এই জ্ঞান আমাদেরকে দান করেন আমাদের এই গ্যাদারিংকে আমাদের যে একত্রিত হয় এটাকে আল্লাহ উপকারী করেন প্রথমত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী শুরু করার আগে আরবের ভৌগোলিক কি অবস্থা এবং বিভিন্ন জাতির কি অবস্থান এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু ধারণা আমাদের থাকা জরুরি আমরা এই সুরাতকে গোত্র করব দেখে যাব ইনশাআল্লাহ কিছু কিছু অংশ আমরা কিছু ডিটেলস বিস্তারিতভাবে যাব আর কিছু কিছু অংশ আমরা খুবই সংক্ষিপ্তভাবে আগাবো ইনশাল্লাহ আরবের যে অবস্থান এ ব্যাপারে ঐতিহাসিকগণ এভাবে আলোচনা করেছেন যে আরবের পশ্চিমে লোহিত সাগর এবং পূর্ব দিকে আরব উপসাগর দক্ষিণে হচ্ছে ইরাক ইরাকের একটা বিরাট অংশ এবং আরব দক্ষিণে হচ্ছে আরব সাগর আর যেটা হচ্ছে প্রকৃত ভারত মহাসাগরের একটা বিস্তৃত অংশ আরবের উত্তরে হচ্ছে সিরিয়া এবং উত্তর ইরাকের এক অংশ তো এই যে এলাকাটা আরব জাজিরাতুল আরব এটা হচ্ছে প্রায় দশ থেকে ১৩ লক্ষ বর্গ মাইল জুড়ে আর কি এই এরিয়ার যেহেতু বিভিন্ন রকমের দ্বীপ তারপরে মরুভূমি বহু প্রান্তর বিভিন্ন রকম ভৌগোলিক ইয়ে রয়েছে এখানে কোনো একক কোনো কারো মানে এই জাতিগুলো ছিল সম্পূর্ণ স্বাধীন কারো একক কোনো কর্তৃত্ব ছিল না যে একক বাদশাহী যেরকম রোম পারস্য বড় বড় একটা রাজত্ব একক নেতৃত্বের অধীনে কিন্তু আরবে জাজিরাতুল আরবে এরকম একক নেতৃত্ব ছিল না বিভিন্ন গোত্র গোত্র বিভক্ত ছিল এজন্য এই জাতিসমূহ এই গোত্রগুলো ছিল সম্পূর্ণ স্বাধীন তো আরবের যে জাতিসমূহ রয়েছে ঐতিহাসিকগণ বলেন যে তারা তিন ভাগে বিভক্ত আরব আরেবা ফার্স্ট হচ্ছে তারা যেসব জাতিসমূহ অনেক প্রাচীন প্রাচীনকাল থেকে ছিল যারা হচ্ছে পূর্বেই ডেস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে যাদের কথা আমরা কোরআনে পাই যেরকম আজ সামুদ তারপরে তাসান জাদিস আমালেকা এরকম বিভিন্ন জাতিসমূহ যেগুলা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে আরব বারেবা যেটা প্রথম বললাম তারপর হচ্ছে আরব আরেবা এটা হচ্ছে আপনার এটা ছিল ইয়ারব ইবনে ইয়ারচুব ইবনে কাহতানের বংশধর তাদেরকে কাহতানিও বলা হয় কাহতানি কাহতান গোত্র এখনো আছে বা এখনো কাহতানি ট্রাইবস আপনারা আরব শেখদের নাম অনেক সময় দেখতে পাবেন যে কাহতান পুত্র থেকে ওনার তারপর হচ্ছে আরব মুস্তারেবা আরব মুস্তারেবা হচ্ছে ইসমাইল আল ইসলামের যে বংশধর তারা তার অন্তর্ভুক্ত এবং আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই আরব মুস্তারেবা থেকেই এসেছেন অর্থাৎ ইসমাইল আলাইসাল্লামের বংশধর তো আমাদের আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী শুরু করার পূর্বে সাইদানা ইব্রাহিম আলাইসাল্লাম উনি কিভাবে আরবে এসেছিলেন এই ঘটনা আমরা সবাই মোটামুটি জানি তিনি যে হিজরত করে এসেছিলেন কিভাবে এখানে বসতি স্থাপন হয় আগে এখানে কোনো বসতি ছিল না ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের যে আম্মা হাজেরা ওনাকে নিয়ে এখানে হিজরত করে আসেন তো এখানে আল্লাহ সুবাহ তালার হুকুমে তিনি হিজরত করেছিলেন এবং আল্লাহর হুকুমের প্রতি তিনি ছিলেন পূর্ণ আত্মসমর্পণকারী আল্লাহর হুকুমে তিনি মরুভূমির প্রান্তরের মধ্যে ছোট শিশুকে সামান্য কিছু খাবার সহ রেখে রেখে গিয়েছিলেন আল্লাহর প্রতি তাওকুল করে কারণ তিনি জানেন যে আল্লাহ সুবান তালা যদি কোনো হুকুম করেন এই হুকুম যদি কেউ পালন করে নিশ্চয়ই সে ডেস্ট্রয় হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না সো তিনি আল্লাহর প্রতি তাওকুল করে এখানে রেখে যান এবং এটার থেকে দেখেন আল্লাহ একবার যে আজকে মুসলিম বিশ্বের সমস্ত দুনিয়ার কেন্দ্রভূমি হচ্ছে মক্কা মক্কা এবং ইসমাইল আলহ ইসলামকে কিভাবে আল্লাহ সুবাহ তাল্লাহ নির্দেশে তিনি প্রিয় পুত্রকে কিভাবে কুরবানি দিতে উদ্ধৃত হয়েছিলেন এই ঘটনা আমরা অনেকবার শুনেছি এটা থেকে আমরা বারবার অনুপ্রেরণা পাই এবং কেয়ামত পর্যন্ত আমাদের জন্য এটার জন্য এটার মধ্যে শিক্ষা রয়েছে আল্লাহর জন্য নিজেকে সাবমিট করার আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার আল্লাহর জন্য নিজের জীবনকে দেওয়ার যখন ইসমাইল আলি ইসলাম বড় হন যখন কাবাগর নির্মাণ করেন ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলাহ ইসলামকে নিয়ে এরই একটা পর্যায়ে তিনি আল্লাহ সুহান তাল্লার কাছে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন যেন এই তাদের কম থেকে এমন নবীকে পাঠানো হয় যে আয়াতসমূহ তেলাওয়াত করবে তাদেরকে তাস্কিয়া করবে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত পাঠ করবে তাদেরকে তাস্কিয়া পবিত্র করবে তো ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার দোয়ার ফলস্বরূপ ইসমাইল আলাহ ইসলামের বংশ থেকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ সুবান তাল্লাহ করেন আরবের যেসব গোত্রসমূহ ছিল তারা দাবি করতে যে তারা ইব্রাহিম আল ইসলামের মিল্লাতের উপরে রয়েছে তারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা মিল্লাতে ইব্রাহিমের নামে সাধারণত প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের উপরে তারা ছিল না বিভিন্ন মূর্তি মূর্তি পূজা করত তারপরে কাবাগর তাওয়াফ করত কিন্তু তারা হচ্ছে উলঙ্গভাবে তাওয়াফ করতো এরকম আরও অনেক রকম দিনে ইব্রাহিম তাদের মধ্যে প্রকৃত দিনে ইব্রাহিম তাদের মধ্যে ছিল না তারা আল্লাহর সাথে শির করতো এবং বিভিন্ন পত্তলিকতা তাদের মধ্যে ছিল অনেক জাহিলিয়া তাদের মধ্যে ছিল তো এইসবের মাঝেও আরবদের কিছু কিছু বিষয়ে অনেক কিছু ভালো ভালো বৈশিষ্ট্য ছিল যে কোনো বিষয় যদি তারা ওয়াদা করত এজন্য মানে এটা খুব কঠোরভাবে এটা চেষ্টা করতো তারা অঙ্গীকার করলে এটা পূরণ করার এমনকি এটার জন্য যদি গোত্র কি গোত্র যুদ্ধ করে ধ্বংস হয়ে যাওয়া এটা হইলেও তারা এটা পূরণ করতো তারপর মেহমানদারিটা এইসব বিষয়গুলো অনেক ভালোই ছিল অনেক আত্মমর্যাদা বোধ ছিল তাদের মধ্যে এরকম কিছু কিছু ভালো দিক তাদের মধ্যে ছিল আল্লাহ রাসুল সাল্লাহ যে দাদা আব্দুল মুতালিব এবং তিনি ছিলেন ওনার মানে ওনার গোত্রের নাম ছিল হাস বনু হাসিম বনু হাসিম থেকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পূর্বপুরুষদের বনু হাসিম থেকে বনু হাসিম মক্কার মধ্যে কুরাইশদের মধ্যে একটা নেতৃস্থানীয় গোত্র ছিল তারা অনেক গুরুত্বপূর্ণ কাবাঘর ছিল একটা কেন্দ্রভূমি বিভিন্ন সাইড থেকে আরব এবং আনারবদের থেকে অনেকেই আসতো এখানে হজ করার জন্য করার জন্য তো এখানে বনু হাসে এখানে একটা নেতৃস্থানীয় ভূমিকা পালন করতেন কাবা ঘরের দেখাশোনার বা হাজিদের দেখাশোনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের হাতে ছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এটা আমরা জানি সবাই যে পাঁচশো একাত্তর ইসাই যে সাল খ্রিস্টাব্দ নয় রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেন এবং তিনি ছোটকাল থেকেই আরবের ট্রেডিশন অনুযায়ী যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারেন এবং সুস্থ ভাষা মানে সুন্দর ভাষা শিখতে পারেন এই জন্য বনু সাদ গোত্রে ওনাকে প্রেরণ করার দুধ পান দুধ পান করার জন্য হালিমা রাজি আল্লাহ আনহা তিনি দুধ পান করান আল্লাহ রসুলের দুধ মা ছিলেন তিনি নবুয়তের পূর্বে আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম ওনার জীবন ছিল অনেক সংগ্রামী জীবন অনেক কষ্ট বা কষ্টকরভাবে তিনি জীবনযাপন করেছেন বিভিন্ন বকরি চড়াতেন এটার বিনিময়ে তিনি পারিশ্রমিক বিনিময়ে বকরি চড়াতেন তারপরে বিভিন্ন বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়াতে সফর করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের নবুয়তের পূর্বে তিনি একটা চুক্তি করেছিলেন উল্লেখযোগ্য কিছু ঘটনা আমরা টাচ করতেছি এটা ছিল হেলফুল ফুজুল আপনারা জানেন সবাই হেলফুল ফুজুলের কথা এই জন্য উল্লেখ করতেছি যে এটা আল্লাহ রসুল বলেছিলেন ইসলাম আসার পর আর আমি আবদুল্লা ইবনে জুদানের ঘরে এমন একটা চুক্তিতে শরিক ছিলাম যেটা নবুয়ত পাওয়ার পরে বলতেছেন যার বিনিময়ে লাল ওটো আমার কাছে পছন্দনীয় নয় আমি মানে লাল ওটের চাইতেও আমার কাছে বেশি পছন্দনীয় ইসলামী যুগে সেই চুক্তির জন্য আমাকে যদি আমাকে ডাকা হতো তবে আমি অবশ্যই হাজির হতাম মানে এই ধরনের চুক্তির জন্য যদি আমাকে কল করা হয়তো ইসলামের যুগেও তাহলে আমি এটাতে হাজির হইতাম কি জন্য এটা ছিল বিভিন্ন মাসরুমদেরকে সাহায্য করার জন্য অত্যাচারীদেরকে প্রতিকার করার জন্য তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেউ কোনো মাল বিক্রি করলো অথচ তার দাম পরিশোধ করা হচ্ছে না এটাকে তার কাছে দেওয়ার জন্য কেউ জুলুম করা হচ্ছে তার এই জুলুমকে বন্ধ করার জন্য এরকম অনেক ভালো ভালো কাজের জন্য এই চুক্তিটা সংগঠিত হয়েছিল এটা থেকে শিক্ষণীয় বিষয় কি কাফেরদের সাথে এই ধরনের মানে ভালো কাজে যেটা ইসলামী শরিয়ার বিরোধী নয় এরকম ভালো কাজে তিনি নবোধ পাওয়ার পরেও বলছেন আমাকে যদি কল করা হতো তাহলে আমি এটা অস্বীকার করতাম না এবং আমার কাছে এটা লাল উঠে চাইতেও পছন্দ নয় এই ধরনের চুক্তি আল্লাহ রাসুল সাল্লাহ সাথে মা খাদিজা রাজেল্লাহার বিয়ে সংগঠিত হয় ওনার যখন পঁচিশ বছর বয়স বিয়ের পর থেকে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের অনেকটা স্বাচ্ছন্দ্য আসে তিনি তখন খাদিজা রাজামের অনেক ধন সম্পদশালী ছিলেন তিনি ওনার সমস্ত সম্পদ আল্লাহ রসুলের জন্য ব্যয় করেন এই জন্য উনি তখন থেকে হেরা পর্বতের গুহায় আল্লাহ সুবাহ তাল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করতেন দীর্ঘ সময়ে করতেন এবং তিনি নবতের আগে থেকে এইসব পৌত্তলিকতা মুশলিকতা এইসব থেকে দূরে ছিলেন আল্লাহ সুবাহ ওনাকে পবিত্র রেখেছিলেন এবং ওনার অনেক পবিত্রতম গুণাবলী ছিল চরিত্রের মধ্যে ওনাকে আগে থেকে আল আমিন বলে উপাধি দেওয়া হয়েছিল বিশ্বস্ত বলে আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ সুবাহ তালা যেসব পত্তলিকতা থেকে পবিত্র রেখেছিলেন এটার একটা ঘটনা বুখারির মধ্যে রয়েছে সেই বুখারিতে রয়েছে জাবের আবদুল্লাহ থেকে বর্ণিত কাবাগর যখন নির্মাণ করা হয়েছিল তখন নবী সাল্লাহ আলহিহাল্লাম এবং আব্বাস পাথর ভাঙছিলেন তো আব্বাস রাজিয়ালহু রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন যে তহবন্ধ খুলে রাখো পাথরের ধুলাবালি থেকে রক্ষা পাবে তহবন্ধ খোলার সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেলেন এরপর আকাশের প্রতি তাকালেন এবং বেহস হয়ে গেলেন খানিক পরে আবার হুশ ফিরে এলো তো তিনি বললেন যে আমার তহবন্ধ আমার তহবন্ধ এরপর তার তহবন্ধ তাকে করিয়ে দেওয়া হয় এক বর্ণা রয়েছে এ ঘটনার পর আর কখনো তার মানে লজ্জাস্থান দেখা যায়নি আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন অনেক সুন্দর চরিত্র অধিকারী তার উন্নত ব্যক্তিত্ব ছিল কুড়ি বছরে আল্লাহ সুবাহ তালা ওনাকে নবুয় দান করেন এবং সর্বপ্রথম ওয়াহি হিসাবে ওনার কাছে সুরা সুরা ইকরার কিছু আয়াত আসে আউদ্দিল্লাহিম ইকরা বিসমি রবিকাল্লাদি ফলাক পাঠ করুন ওনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ফলাকাল ইনসানা মিন আলাক ইনসানকে সৃষ্টি করেছেন আলাক থেকে লেগে থাকা বস্তু থেকে তো এই আয়াতগুলো আল্লাহ রসুলের কাছে প্রথম ওহি হিসাবে আসে তিনি অতপর বেশ কিছুদিন ওয়াহি বন্ধ ছিল পরবর্তীতে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আবার পরবর্তীতে ওহি আসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে সর্বপ্রথম তাবলিগের দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রথম যে আয়াতগুলো আসে সেটা হচ্ছে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করার জন্য সেগুলো ছিল সুরামুদ্দাসের কিছু আয়াত আয়াতগুলো আসলে এরকম এখানে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ রাসুলকে শিক্ষা দিচ্ছেন কিভাবে ইয়া হে কম্বল আবৃত আল্লাহ রাসুলকে আল্লাহ সুবাহ আল্লাহর পথে ভয় প্রদর্শন করতে আল্লাহর দিকে আহ্বান করার জন্য তিনি আল্লাহ রাসুলকে নিজেদের যে কুম তুমি উঠে দাঁড়াও উঠাও ফানজির এবং সতর্ক করো আলিমগণ বলেছেন যে এই যে আল্লাহ সুবাহ তালা ওনাকে নির্দেশ ছিলেন কোন তুমি উঠে দাঁড়াও তোমার এই আরাম আয়স তোমার সব জিন্দগি ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও তোমার কারণ তোমার রয়েছে অনেক সুদীর্ঘ দায়িত্ব তোমার রয়েছে জিহাদের সুদীর্ঘ পথ তোমার জন্য রয়েছে অনেক সুদীর্ঘ পথ সো তুমি উঠে দাঁড়াও এই যে তুম বলেছেন আল্লাহ সুবাহ তালা এই নির্দেশে যে তিনি উঠে দাঁড়িয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তেইশ বছর দীর্ঘভাবে তিনি দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন এই অর্থে নয় যে শুধু মানে শাব্দিক অর্থে দাঁড়িয়ে থাকা বরং আল্লাহর পথে তিনি দাঁড়িয়েছিলেন তিনি তার শরীরকে ওইরকম ওইরকম রেস্ট দেন নাই ওইরকম বিশ্রাম দেন নাই ওরকমভাবে তিনি অনেক কষ্ট কঠোর কষ্ট সহ্য করেছেন অনেক নির্যাতনের মুখোমুখি হয়ে দৃঢ় পাহাড়ের মতো অটল অবিচল ছিলেন অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন সেই যে দাঁড়িয়েছিলেন আল্লাহর পথে দাঁড়িয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তো আল্লাহ সুবাহ তালা ওনাকে নির্দেশ দেন অরব্বা কাফা কাব্যে তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো তোমার রবের তাকবির তোমার রবের কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করো ওয়াসিয়া বা কাফা তহির এবং তোমার সিয়াবকে তোমার পোশাককে তহির তহির মানে কি পবিত্র করো তোমার সিয়াবকে তোমার পোশাককে পবিত্র করো ওয়ারগুজ্জা ফাহবির এবং এসব পৌত্তলিকতা থেকে এসব মুর্শিকবার থেকে এগুলা থেকে তুমি দূরে থাকো আলিমগণ বলে থাকেন যে একজন ব্যক্তির মধ্যে যখন এই অবস্থা আসে যে সে তার সিয়া বা ফাতাহির মানে তার বাহ্যিক পবিত্রতা তার সার্বিক বাহ্যিক পবিত্রতা সে হাসিল করলো অরুদ জাফাহাজুর সে উত্তলিকতা থেকে দূরে থাকলো সব মুশ্রিক বা এসব ইয়ে থেকে দূরে থাকলো তো প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে যখন একজন ব্যক্তি এরকম পবিত্রতা হাসিল করে তখন মানুষেরা তার দিকে কেন্দ্রীভূত হয় হয় কেউ তার পক্ষে থাকে অথবা কেউ বিরোধিতায় থাকে যে যত বেশি এরকম ভাবে নিজেকে পবিত্র করতে পারবে ইখলাসের সাথে যত বেশি আল্লাহর দিকে এগিয়ে যাবে তার দিকে মানুষ কেন্দ্রীভূত হবে সে হয় কেউ তার বিরোধিতা করবে অথবা কেউ তার পক্ষে থাকবে তো আল্লাহ সুবাহতাল ওনাকে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি এরকম ভাবে পবিত্রতা হাসিল করেছিলেন তিনি বাহ্যিক এবং গোপন দুইভাবে তিনি পরিপূর্ণ পবিত্রতা হাসিল করেছিলেন অতপর আল্লাহ সুবাহতাল্লাহ ওনাকে পরবর্তী আয়তে বলেন যে ওলা তামনুন তাস্তাকসির আপনি অধিক পাওয়ার প্রত্যাশা দান করবেন না ওলা তামনুন তাস্তাকসির এটার মধ্যে অনেক শিক্ষা রয়েছে যে এই যে আল্লাহর পথে আপনি কাজ করতে থাকবেন মানুষকে আহ্বান করতে থাকবেন ডাকতে থাকবেন অনেক নির্যাতন সহ্য করবেন অনেক সফলতা আসবে এটা একের পর এক আপনি সৎ কাজ করতেই থাকেন নিজের বরত্ব গৌরবত্ব অনুভব করবেন না নিজের কাজ ভুলে যান নিজের এইসব যে ভুলে যান একের পর এক কুরবানি করতে থাকেন আল্লাহর পথে সো এটার থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে আমরা আল্লাহর পথে যা কিছু করি যা কিছু আল্লাহ করার তৌফিক দেন এটা আল্লাহর নিয়ামতে যা কিছু ভালো কাজ সংগঠিত হয় কিছু ভাই যদি আসে আল্লাহর নিয়ামতে আমাদের দেওয়ার মাধ্যমে কিছু ভাই যদি এগিয়ে আসে কিছু মিডিয়ার ভালো কাজ যদি আমরা করতে পারি যা কিছুই করি এটার জন্য আমাদের কোনো গৌরবত্ব নাই অহংকার নাই অহংকার হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ চাদর সো আমাদের আমরা প্রশংসা করি আল্লাহর আমরা আমাদের এরকম সলহীন বান্দা হওয়া দরকার এরকম মুখলিস বান্দা হওয়া দরকার যেভাবে আল্লাহ রাসুলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলে তাস্তাকসির অধিক পাওয়ার আশায় দান করবেন না নিজেকে তুচ্ছ মনে করেন নিজেকে ছোট মনে করেন আল্লাহর জবাবদিহিতার সামনে নিজের যে ভয়ের অনুভূতি নিজের ভয়ের অনুভূতিকে জাগ্রত করেন নিজেকে ছোট মনে করেন নিজের চেষ্টা সাধনকে ক্ষুদ্র এবং সামান্য মনে করেন এটার জন্য আমাদের জন্য যারা আল্লাহর পথে আমরা কাজ করতেছি এটার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ আপনি আপনার রবের জন্য সবর করেন মানে কি এই যে কাজের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো আপনি যে আল্লাহর প্রতি মানুষকে আপনার রবের ব্যাপারে সতর্ক করবেন রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন আল্লাহর দিকে যা ডাকবেন মানুষের যে বিরোধিতা অথবা কাছাকাছি থাকবে আপনার এই পথে আপনাকে অনেক অনেক কঠোর পথ পাড়ি দিতে হবে অনেক মানুষ আপনার শত্রুতা করবে বিরোধিতা করবে হাসি ঠাট্টা করবে দুলুম নিষ্পেষণ করবে উপহাস বিদ্রুপ করবে যা কিছুই করবে অলিরব বিকাফাসবির আপনি আপনার রবের জন্য সবর করেন সো এটা আমাদের জন্য শিক্ষা রয়েছে এই যে আমরা আমাদের রবের পথে দাঁড়িয়েছি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ থামবো না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা আমাদের আচ্ছা ইন্নাল্লাহান্না নিশ্চয়ই আল্লাহ ইমানদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল বিয়ান্না আহমুল তাদের জন্য রয়েছে জান্নাত সো আমাদের আমরা বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আমাদের এই জিনিসগুলো আমরা বিক্রয় করে দিছি এই জান এবং মাল আল্লাহ দিয়েছেন সেগুলো আমরা বিক্রয় করে দিছি এটা সেই পথেই ব্যয়িত হবে যেভাবে আমরা খুশি হন আমার এই জান আমার এই সময় আমার এই চেষ্টা প্রচেষ্টা আমার এই ফুট আমার যা কিছু আছে সেই পথেই ব্যয়িত হবে যে পথে খুশি হন যে পথে আল্লাহ রাজি খুশি সর্বপ্রথম আল্লাহ সুবাহ তাল্লাহ যখন তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আল্লাহর থেকে ডাকার জন্য আল্লাহ রসুলকে নির্দেশ দেন এই নির্দেশনার পরে আল্লাহ রসুল গোপনে গোপনে দাওয়া শুরু করেন মক্কার মধ্যে এবং জানি আমরা গোপনভাবে তিনি তিন বছর মক্কায় দাওয়াতের কাজ করেছেন তিন বছরে তিনি কাদের কাছে দাওয়াতের কাজ করেছেন খুবই নিকট আত্মীয় যারা যারা ওনার খুব গভীর সম্পর্ক রয়েছে বন্ধু বান্ধব পরিবার পরিজন তাদের মাঝে তিনি গোপন গোপনভাবে এই সময় যেরকম সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আল্লাহ রসুলের দাওয়াতে উম্মাহাতুল মুকমিনী মুকমিনদের মাতা খাজিজা বিনতে খয়লিদ খাদিজা রাজালহা এরপরে ওনার যে কৃত কৃতদাস জায়দ ইবনে সাবেদ উনি ওনার চাচাতো ভাই আলী রাজিয়ালহু ওনার যে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শরীদ মানে আউবকর সিদ্দিক রাজিয়াল্লাহ মাই ওনারা প্রথম সভাপতি ইসলাম গ্রহণ করেন তো এদের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা দিয়েছে দেখেন আল্লাহ সুমান তালা হুকুম আসার পরে খুবই ক্লোজ যারা যারা যাদের ব্যাপারে আমি জানি যে আমি কথা উপস্থাপন করলে সে বিরোধিতা করবে না এবং গ্রহণ করবে এরকম মানুষদের কাছে ফেস করা এরকম আমাদের অবশ্যই প্রত্যেকের এরকম নিকটাত্মীয় নিকটজন আছে যাদেরকে আমরা এই সামনে সতর্ক বলে আশা করি যে তারা বিরোধিতা করবে না তো এই যে গোপনভাবে তিন বছর আল্লাহ রাসুল দাওয়াতের কাজ করলেন এটার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে যে গোপনীয়ভাবেও দাওয়ার কাজ করা যায় এটা করা আল্লাহ রাসুল করেছেন এবং পরিস্থিতির আলোকে এটা করা যায় এবং তিনি যখন গোপনভাবে দাওয়ার কাজ করতেছিলেন তো তখন এমন নয় যে কুফারা টের পায়নি কিছু কিছু টের পাচ্ছিল কিন্তু তারা এই জিনিসটাকে অত বেশি গুরুত্ব দেয় নাই যেহেতু এটার প্রসার প্রচার এত বেশি ছিল না এই জন্য তারা তেমন বেশি গুরুত্ব দেয় নাই তারা এটার ব্যাপারে চুপচাপ ছিল তো অতঃপর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি প্রকাশ্যভাবে তাবলিগের প্রকাশ্যভাবে দাওয়াতের নির্দেশ আসে সুরাসুয়ারার মধ্যে যে হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করো এইটা প্রথম নির্দেশ আসে যে মানে কি করো নিকট আত্মীয়দেরকে ফার্স্টে বলার নাই যে সমস্ত জগতের মানুষদেরকে তুমি সতর্ক করো বলছেন আগে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সুরা সুয়ারার মধ্যে আসছে তো এই নির্দেশ পাওয়ার পরে তিনি ওনার ঘরের মধ্যে তাদেরকে বনু হাসেমকে বনু হাসেম ওনার যে গোত্র এদের লোকদেরকে একত্রিত করেন আত্মীয় স্বজন ওনার চাচা ফুফা এরকম যে খুবই ক্লোজ ক্লোজ আত্মীয় তাদেরকে প্রায় পঁয়তাল্লিশ জনের মতো ওনার গৃহে একত্রিত হন এবং উনি খাবারের আয়োজন করেন তাদেরকে দাওয়াত দেন দেখেন দাওয়াত টেকনিক মানে তিনি খাবারের আয়োজন করেন তো ফার্স্ট প্রথমবার যখন একত্রিত করে তো আবুল আহাব ফার্স্টেই কথা লুফে নিয়ে মানে উনি কিছু বলার আগেই সে বিরোধিতা সরে বলে যে দেখো এরা তোমার চাচা এবং চাচা তো ভাই মানে এরা তোমার মুরব্বী কথা বলো তবে মূর্খতা পরিচয় দিও না এবং মনে রেখো তোমার খানদান সমগ্র আরবের সাথে মোকাবেলা করতে পারবে না আমি তোমাকে পাকড়াও করার বেশি হকদার মানে আমি যেহেতু তোমার চাচা তোমার জন্য তোমার পিতৃকুলের লোকেরাই যথেষ্ট এরকম কিছু বলার কারণে উনি আর কিছু বলেন নাই আল্লাহ রসুল কি করেন মানে চুপ থাকেন সে ফার্স্টেই বিরোধিতা করে সেকেন্ড বার দ্বিতীয়বার তিনি আবার তাদেরকে দাওয়াত দেন ওনার বিহে খাবার দাবারের আয়োজন করেন অতঃপর তিনি তাদেরকে একত্রিত করে কিভাবে দাওয়াত দেন দেখেন আল্লাহ সুবাহ তালার হুকুমে তিনি এই দাওয়াতের কন্টেন্ট কি ওনার তিনি বলতেছেন যে ইন আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সকল প্রশংসা নাহমাদুহু আনস্তাইনুহু এই যে হামনাত এটা তিনি পাঠ পাঠ করেন বলেন যে ওয়ানা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়ান্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য কোনো ইলাহ নাই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর তিনি বলেন যে কিভাবে কথার সুন্দর উপস্থাপনা এবং কি পয়েন্টে তিনি বলতেছেন যে পথ প্রদর্শক তার পরিবারের লোকদের কাছে মিথ্যা কথা বলতে পারে না পথ প্রদর্শক তার পরিবারের লোকদের কাছে মিথ্যা কথা বলতে পারে না যে অ্যাকচুয়ালি আমি তো তোমার অনেক আমি তো তোমাদেরকে খারাপ পথের দিশা দেখাইতে পারি না তোমাদেরকে খারাপই দক্ষতার দিকে নিয়ে যেতে পারি না সেই কথাটা একটা অ্যাকসেপ্টেবল কথা অনেক হিট করার মতো একটা কথা যে আমি তোমাদেরই পরিবারের লোক পথ প্রদর্শক কখনো পরিবারের লোকদেরকে মিথ্যা কথা বলতে পারে না এবং সেই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং অন্য সব মানুষের প্রতি সাধারণভাবে আল্লাহ রসুল তিনি তার ইসালাতের দাওয়া দিচ্ছেন অতপর তিনি আখেরাতের ব্যাপারে দাওয়া দিচ্ছেন তাহলে আল্লাহ শকর তোমরা যেভাবে ঘুমাই থাকো সেইভাবেই একদিন তোমাকে প্রকৃত হবে এরপর তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে তারপর রয়েছে চিরকালের জন্য হয় জান্না কিন্তু বা জাহান্নাম এই শেষ মানে এতটুকুই তিনি দাওয়াতের করতেন আচ্ছা এই দাওয়াতের পরে কি করে এই কথা শুনে আবু তালেব তখন ওনাকে বলেন যে তোমাকে সহায়তা করা আমার যে কত পছন্দ মানে কথাগুলো ওনার অনেক ভালো লাগে যে তোমাকে সহায়তা করা আমার কত যে পছন্দ সেটা বলার অপেক্ষা রাখে না তোমার উপদেশ গ্রহণযোগ্য তোমার কথা আমি সত্য বলে বিশ্বাস করি এখানে তোমার পিতৃকুলের সকলে উপস্থিত রয়েছে আমিও তাদের একজন কাজেই তুমি যে কাজের নির্দেশ পেয়েছ আমি অব্যাহতভাবে তোমার হেফাজত এবং সহায়তা করে যাব তবে আমার মন আব্দুল মুতালেবের দিন সারা পক্ষপাতি নয় আবুল হাব বলল আল্লাহর শপথ এটা মন্দ কাজ অন্যদের আগে তুমি তার হাত ধরেছ আবু তালেব বললেন আল্লাহ শপথ যতদিন বেঁচে থাকি ততদিন আমি তার হেফাজত করতে থাকবো দিন গ্রহণ করে নাই তারপরও দেখেন মুশ্রিক আত্মীয় কিভাবে কাজে লাগে দিনের পথে মুশ্রিকদের থেকে যে আল্লাহ সুবাহ তালা কারো কারো থেকে দিনের যে সাপোর্ট নেন এটা আমরা হাদিস থেকে জানি একটা মুশ্রিক হওয়া সত্ত্বেও তিনি কিভাবে অর্থাৎ ওনার প্রতিপত্তি খাটিয়ে তিনি যেহেতু ওনার প্রভাব ছিল এবং তিনি একটা লিডার ছিলেন কুরাইশের বনু হাসিমের একটা নেতা ছিলেন তিনি কিভাবে সাপোর্ট দেওয়ার জন্য ওনাকে নিশ্চয়তা দান করেন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম যখন তিনি বুঝতে পারলেন যে আবু তালেব এই দিনের কাজে এক্ষেত্রে ওনাকে সহায়তা করবেন তিনি একদিন সাফা পাহাড়ের উপরে মক্কায় সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন ইয়া সবহা ইয়া সবহা আরবের একটা ট্রেডিশন ছিল যে কোনো বিপদ অথবা কোনো বিশেষ সংবাদ দেওয়ার জন্য এভাবে কল করলে সবাই একত্রিত হতো কোনো যুদ্ধ অথবা কোনো বিশেষ ঘটনার জন্য এটা যখন তিনি আহ্বান করেন সবাই রাশিয়ার প্রায় সবাই বিভিন্ন গোত্র সমূহ সমবেত হয় যে না পারে যে যেতে পারে নাই সে তার তরফ একজন প্রতিনিধি পাঠাই দিছে কি খবর এটা জানার জন্য যখন তারা সবাই একত্রিত হয় সেই বুখারিতে আসছে যে তখন হেনবি তোমার নিকটাত্মীয়দেরকে আল্লাহর আজাব সম্পর্কে ভয় প্রদর্শন করো এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাহ আলাইসাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করে আওয়াজ দিলেন হে বনি পাহাড় হে বনি আদি এই আওয়াজ শুনে কোরাইশদের নেতৃস্থানীয় সকল লোক একত্রিত হলো যে যেতে পারে নাই তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন কি ব্যাপার সেটা জানার জন্য কুরাইশরা এসে হাজির হলো আবুল আহবু তাদের সঙ্গে ছিল এরপর তিনি বললেন তিনি কিভাবে দাওয়াত দিচ্ছেন দেখেন তোমরা বলো যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওদিকের প্রান্তরে একদল ঘুরসওয়ার আত্মগোপন করে আছে ওরা তোমাদের উপর হামলা করতে চায় তোমরা কি সেই কথা বিশ্বাস করবে সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনি নাই প্রিয় নবী সাল্লাহ আলিয়া বললেন তবে শোনো আমি তোমাদেরকে এক ভয়াবহ আজাবের ব্যাপারে সাবধান করতে প্রেরিত হয়েছি আবুল হাব তখন কথা লিখে নিয়ে বললো তুমি ধ্বংস তুমি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে ডেকেছ তখন আল্লাহ সুবাহ তালা আয়াত নাজির সুরা লাহাব নাজিল করেন যে কাব্বাত ইয়াদা আবি লাহাবি আবুল হাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হোক সেই মুসলিমে একই ঘটনা এভাবে আসছে তিনি তাদেরকে কল করেন আহ্বান করেন যখন একত্রিত হয় তখন তিনি বলেন যে হে কোরাইশ দল তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো হে কাপ নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো হে মোহাম্মদের মেয়ে ফাতিমা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো মানে কি তোমাদের সবাইকে আমি একই কল আমার যে মেয়ে তাকেও আমি একই দিকে আহ্বান করতেছি তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষার ব্যাপারে আদিষ্ট হয়েছি যেহেতু তোমাদের সাথে আমার আত্মীয়তা রয়েছে কাজে এই সম্পর্কে আমি তোমাদেরকে যথাসম্ভব সজাগ করব যেহেতু তোমাদের সাথে আমার আত্মীয়তা সম্পর্ক রয়েছে এরপরে আল্লাহ সুহানা তালা আল্লাহ রাসুলকে নির্দেশ দেন সুরা হাজারের মধ্যে চুরানব্বই চুরানব্বই নম্বর আয়তে আসছে যে তোমাকে মানে হেনবি তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা খোলাখুলি ভাবে তুমি ঘোষণা করো এবং মুশ্রিকদের থেকে মুখ ফিরাই নাও আল্লাহ রাসুলকে তখন প্রকাশ্যভাবে দাওয়াতের জন্য নির্দেশ দেন এর আগের স্টেজগুলো ছিল গোপনভাবে দেওয়া তারপরে তিনি আত্মীয় স্বজন নিকট যে গোত্র তাদেরকে মানে নিজের কম তাদেরকে দাওয়াত দিয়েছেন নিকট আত্মীয়দেরকে অতঃপর তৃতীয় স্টেজে আল্লাহ ওনাকে নির্দেশ দেন যে যা নির্দেশ দেয় সেটা তুমি খোলাখুলিভাবে প্রচার করো এই এই নির্দেশনার পরে তিনি প্রকাশ্যভাবে দাওয়ার কাজ শুরু করেন পৌত্তলিকতার যে নোংরামি অকল্যাণ এগুলো মানুষের সামনে তুলে ধরেন মূর্তিদের অন্তঃশাসন্যতা মূল্যহীনতা তুলে ধরে তাদের স্বরূপ উদ্ঘাটন করেন তাদের স্বরূপ তুলে ধরেন তাদের সামনে এগুলো যে নিরর্থক এবং শক্তিহীন এইসব বিষয়গুলা তুলে ধরেন এবং তিনি দাওয়াতের কাজ শুরু করেন যখন থেকে তিনি প্রকাশ্যভাবে দাওয়াত দাওয়াতের কাজ শুরু করেন তখন থেকে কোরআশদের সর্বাত্মক বিরোধিতা শুরু হয় বাধা দেওয়া শুরু হয় তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিতে থাকে তো সর্বপ্রথম তারা আবু তালেবের কাছে এসে অভিযোগ করে দেখেন যেহেতু মানে নিকটাত্মীয় প্রোটেকশন দিচ্ছে এরকম আমরা আমাদের এলাকাতেও জানি ধরেন সাপোজ কোনো একটা প্রভাবশালী ধরেন তার উনি হয়তো একটা ধনী পরিবার অথবা তার অনেক প্রভাব প্রতিপত্তি আছে ওই পরিবারের একজন ধরেন হয়তো দিনের দাওয়াত দিচ্ছে দেখবেন যে ফার্স্টে কি করতেছে মানে কেউ তাকে অ্যাটাক করার অথবা তাকে আক্রমণ করার সাহস করতেছে না হয়তো তার চাচা অথবা এরকম তার বাবা এরকম তার দাদা থাকলে দাদা এরকম কারো কাছে এসে ইয়ে করতেছে তো অনুরূপভাবে আবু আবু তালেব যেহেতু ওনার গার্ডিয়ান ছিলেন তিনি ওনার কাছে কুরাইশদের প্রতিনিধি দল আসে আসে অভিযোগ করে যে আপনার ভাতিজা আমাদের উপাস্যদেরকে গালাগাল করতেছে দিনকে পদভ্রষ্টতা বলতেছে আমাদের বুদ্ধিকে নির্বুদ্ধিতা বলতেছে এগুলোর উপরে তারা অভিযোগ করে আবু তালেব তাদেরকে কিছু নরম ভাষা বুঝান যে মধ্যস্থতার ভূমিকা পালন করবেন এরকম ভাবে তাদেরকে কিছু কথা বলেন তখন তারা চলে যায় তো আল্লাহ রাসুলের উপরে যখন প্রকাশ্য দাওয়ার নির্দেশনা আসে পরবর্তী বছর যখন হজের মৌসুম আসে তো ওরা তো বুঝতে পারে যে যেহেতু তিনি প্রকাশ্যভাবে মানে দাওয়াত দেওয়া শুরু করেছেন এই বিভিন্ন আরবের আরব বিভিন্ন আরবের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষরা হজ করতে আসবে তাদের কাছে তিনি দাওয়াত দিবেন তো ওরা চক্রান্ত করে যে এখন যদি এই দাওয়াত তাদের কাছে পৌঁছায় যায় তাহলে তো তারা গ্রহণ করলে এটা নিয়ে অনেক বড় সমস্যা হয়ে যাবে তো এটাকে বাধা দেওয়ার জন্য তারা জরুরি বৈঠকে একত্রিত হয় দারুণ দোয়াতে ওদের যে সংসদ ভবন ছিল কুফরি সংসদ ভবন ওইখানে তারা বিভিন্ন প্রস্তাবনা করে যে কি বলা যায় কিভাবে বাধা দেওয়া যায় তো বিভিন্ন জন অলিদ বিন মহিরার নেতৃত্বে এখানে এই সভা সংগঠিত হয় তো সবাই ইয়ে করে যে আপনি বলেন কিভাবে আমরা বাধা দিব তারা বলে যে তুমি সে বলে যে তোমরাই প্রস্তাব করো কি বলা যায় এক একজন এক এক প্রস্তাব করে যে আমরা কি বলবো বলতেছে যে বলো যে আমরা বলবো যে তিনি একজন জ্যোতিষী প্রস্তাব করে রাখি যে জ্যোতিষী বলে মানুষদেরকে ইয়ে করবো হাজিদেরকে যারা আসে তাদেরকে বাধা দিব যে জ্যোতিষী এর কাছে যাবেন না অলিদ বললো না তিনি জ্যোতিষী নন আমি জ্যোতিষীদের দেখেছি তার মধ্যে জ্যোতিষীদের কোনো বৈশিষ্ট্য নাই তো এই কথা শুনে আগন্তুকরা বললো তাহলে আমরা বলবো যে তিনি একজন পাগল অলিদ বলল না তিনি পাগলও নন আমি পাগলও দেখেছি পাগলের প্রকৃতিও দেখেছি তিনি পাগল নন উল্টা পাল্টা কথা বলেন না পাগলের মতো অলিদ বলে তিনি মানে তাহলে তারা বলে যে তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি অলিদ বলে যে তিনি কবিও নন কবিতার বিভিন্ন রকম জানা আছে আমার তার কবিতা মানে তার কথা কবিতার মতো নয় তারা বলে যে তাহলে বলবো আমরা তিনি একজন জাদুকর বলে না তিনি জাদুকর নন আমি জাদুকর এবং তাদের জাদু দেখেছি তিনি ঝাড়ফুঁক করেন না এবং জাদুটুনো করেন না তখন তারা তার কোনো ওয়ে খুঁজে পায় না কি বলবে তাহলে বলে আমরা কি বলবো তাহলে অলিত বলে যে আল্লাহর শপথ তার কথা বড় মিষ্টি তার কথা তাৎপর্য অনেক গভীরতাপূর্ণ তোমরা যে কথাই বলবে শ্রোতারা সবই মিথ্যা মনে করবে তো এক কাজ করতে পারো তোমরা ওনার ব্যাপারে বলতে পারো যে তিনি একজন জাদুকর বলে কিভাবে বলবা যে উনি যে কথাগুলো পেশ করেন এই কথা যে শুনে এই কথা গ্রহণ করার পরে কি হয় পিতা পুত্র ভাই গোত্র গোষ্ঠী এদের মধ্যে ফারাক তৈরি হয়ে যায় পার্থক্য তৈরি হয়ে যায় কারণ জাদুকর সরাসরি বললে কিন্তু হবে না যে জাদুকর যার না করে বলে কথাগুলোই জাদু এগুলো শুনলেই কি হবে ফারাক তৈরি হয়ে যাবে কিভাবে চক্রান্ত করে পরে আল্লাহ সুবাহ তারা আয়াত নাজিল করে কি করেন তার এইসব খারাপ ইয়ার মানে নিন্দা করেন অলিদের কারণ সে নিজে স্বীকার করতেছিল ওনার কথাগুলো মিষ্টি অনেক সুন্দর অনেক ইয়া যে কথাই বলবে লোকেরা মিথ্যা মনে করবে ওরাই বুঝতেছিল যে ওদের সক্রান্ত কাজে আসবে না তো পরে যখন বিভিন্ন গোত্ররা আসে তাদের কাছে আবুল আহাব আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বিভিন্ন যে বাজার সমূহ রয়েছে বিভিন্ন গোত্রের যে তাবু সমূহ রয়েছে এগুলোতে যে যে তিনি দাওয়াত দিচ্ছিলেন আর আবুল হাব পিছনে পিছনে ছিল পিছন পিছন থেকে বাধা দিচ্ছিল বলতেছিল যে জাদুকর এরকমভাবে ইয়ে করতেছিল এটার ফলে কেউই যদিও গ্রহণ করে নাই কিন্তু একটা উপকার হয়েছে উপকারটা কি হয়েছে যে সব সমস্ত আরব প্রায় সারা পড়ে গেছে তা জানতে পারছে যে মক্কা এমন একজন আবির্ভূত হয়েছে সে নবুয়তের দাবি করতেছে মানে এই কথাটা সমস্ত আরবের মধ্যে ছড়িয়ে পড়ে তো এটার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা পেয়েছে শিক্ষা হচ্ছে এটা যে কুফাররা মানে যে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ হোসেন কুফাররা সক্রান্ত করে আল্লাহ কৌশল করেন আল্লাহ খয়রুল মা কেরিম আল্লাহ হচ্ছেন উত্তম কৌশল অবলম্বনকারী ওরা চক্রান্ত করছে বাধা দেওয়ার জন্য কিন্তু এই বাধাটাই চক্রান্তটাই তাদের বিপক্ষে কাজ করছে কিভাবে এই তিনি যে তিনি এত সহজে কিন্তু সরাই দিতে পারতেন না যে তিনি যে পুরো আরবের মধ্যে যে একজন নবী আসছে ওরাই এগুলাকে বেশি আরো হাইলাইট করছে কারণ একটা জিনিস যখন ব্যান্ড হয় তখন এটা আরো বেশি প্রচার ইয়ে করে মানুষ খুব আগ্রহ বেড়ে যায় কি জিনিস এটা দেখি বা কিনার চেষ্টা করে তো আল্লাহ সুবাহ তাদের চক্রান্তকে দিনের পক্ষে কাজে লাগিয়েছেন অর্থাৎ সমস্ত আরবে সরিয়ে যায় যে একজন নবুয় দাবি করতেছে ওরা প্রকাশ্য দাওয়ার পর্যায়ে তারা বিভিন্নভাবে প্রতিরোধ করে তোলে আল্লাহ রসুলকে বাধা দেয় এটার প্রতিরোধের অনেক ধরন ছিল অনেক আয়তের মধ্যে এই জিনিসগুলো আসছে কিভাবে তারা বাধা দিত এগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে দিন কায়ামের পথে দিনের দাওয়াতের পথে আমরা এই ধরনের বাধার সম্মুখীন হতে পারি তো হইলে আমাদের মনোবল হারানোর সাহস হারা হবার অথবা মন খারাপ করার কিছু নাই কারণ এরকম বাধার সম্মুখীন নবীরাও হয়েছেন এই দাওয়ার বৈশিষ্ট্যটাই এটা এরকম যে এরকম বাধা আসবে কি কি ছিল একরকম এটা এটা ছিল যে বিভিন্নভাবে হাসি ঠাট্টা করা হতো বিদ্রুপ করা হতো উপহাস করা হতো মিথ্যাবাদী বলে অভিযোগ করা হতো এর উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবল যাতে নষ্ট করে দেওয়া যায় আল্লাহ সুবাহ তালা আয়াতের মধ্যে বলেছেন যে সুরা আনামের মধ্যে যে ওসব কাফেরা বলে যে যার উপর কোরআন নাজিল হয়েছে নিশ্চয়ই সে একটা পাগল অন্য আয়তে আসছে যে সুরা নিসার মধ্যে যে এটা এক জাদুকর এবং মিথ্যাবাদী এরকম ভাবে তারা অনেকভাবে আল্লাহ রসুলের ব্যাপারে হাসি ঠাট্টা করতো বিদ্রুপ করত তারপরে তাদের আরেকটা ইয়ে ছিল যে প্রতিরোধের দ্বিতীয় ধরন ছিল এরকম যে আল্লাহ রসুল যে শিক্ষা দিতেন এটাকে বিকৃত করা এটার ব্যাপারে সন্দেহ অবিশ্বাস তৈরি করা মানুষের মধ্যে এগুলোর ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা চালানো যেরকম ওই কুফারা করতেছে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে মিথ্যাভাবে জঙ্গি জঙ্গি বারবার একটা কথা বলতে বলতে কি হয়েছে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ইসলামে জিহাদ নাই জিহাদ নাই জিহাদ নাই এটা শান্তির ধর্ম এটা বলতে বলতে এটা অ্যাকসেপ্ট করছে এবং জিহাদের কথা বল কোরআনে এত আয়াতের মধ্যে জিহাদের কথা এরকম সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ রাসুল এত জিহাদ করছেন এখন জিহাদের কথাটা মানুষের সামনে উচ্চারণ করতে ভয় হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে এসব প্রপাগান্ডা চালায় মিডিয়ার মাধ্যমে বিভিন্ন এ করে চক্রান্ত করে করে এটাকে মিথ্যাটাকে সত্যি ইয়ে করছে পরিণত করেছে এরকম তারাও প্রপাগান্ডা চালাইতো যাতে এবং ভিন্ন সমালোচনা করত যেরকম এখন মুজাহিদিনদেরকে খাওয়ারিজ বলে ইয়ে করা হয় খাওয়ারিজ জঙ্গি এরপরে এদের প্রতিরোধের তৃতীয় ধরন ছিল এরকম যে তারা বিভিন্নভাবে দাসীদেরকে লেলিয়ে দিত আর কি যেই দিনের প্রতি আকৃষ্ট হতো নজর বিন হারেস ছিল সে কিছু দাসী ক্রয় করে রেখেছিল মানে তার পিছনে লেলিয়ে দিত যাতে সে দিনের প্রতি আকৃষ্ট না থাকে এরকমভাবে তারা চেষ্টা করতে প্রতিরোধ করার জন্য তো এটাও তারা চেষ্টা করেছিল যখন দেখছে যে না আর কোনোভাবে সম্ভব হচ্ছে না এগুলাকে মানে ওনাকে বাধা দিয়ে ইয়ে করা তো জাহিলিয়াত এবং ইসলামের মধ্যে একটা সেতুবন্ধন রচনা করা মানে কি প্রস্তাব করে কম্প্রোমাইজ করা যে আল্লাহ বলছেন অদ্দু লাউতুদ্হীনু হিনুন তারা চায় আপনি তাদের প্রতি নমনীয় হবেন তাহলে তারাও নমনীয় হবে ওরা কি প্রস্তাব করে বলে যে আপনি এক বছর আমাদের উপাস্যদের উপাসনা করবেন আমরা এক বছর আপনার ইলার ইবাদত করবো এরকমভাবে ইয়ে করে তো এইটার জবাবে কি নাজিল হয় সুরা কাফেরুন নাজিল হয় আল্লাহ রসুল কুল ইয়া আইহাল কাফিরুন হে কাফেররা লা আবুদুন না কাবুদুন আমি ইবাদত করি না তার যার ইবাদত তোমরা করো প্রকাশ্যভাবে কাফের বলে এবং তাদের থেকে তারা ঘোষণা করা এবং ইয়ে করা হয় এখন কি এখন হচ্ছে না এরকম যে যখন ধরেন দেখেন আফগানিস্তান মেজাজিনদেরকে বাধা দিয়ে যখন আর সম্ভব হচ্ছে না মানে যুদ্ধ করে বিভিন্নভাবে ইয়ে করে এখন কি বারবার শান্তি প্রস্তাব শান্তি প্রস্তাব চলো চুক্তি করি কম্প্রোমাইজ করি তো এই অবস্থা মানে আগে যে ধরনের প্রতিরোধ দিয়েছিল এখন স্টিল নাও এই ধরনের প্রতিরোধ রয়েছে তারপরে এই ছিল প্রতিরোধের এই অবস্থা যে কীভাবে ফিরাই রাখবে দ্বিতীয় আরেকটা ওয়ে ছিল তাদেরকে জুলুম নিষ্পেষণ করা করা জুলুম করা এই পথে যারাই আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সহ এই পথে যারাই আসবে তাদের প্রতি প্রচন্ড জুলুম নির্যাতন নিষ্পেষণ করা এরকম অনেক এক্সাম্পল রয়েছে কিছু কিছু জিনিস আমরা দেখব যেরকম আবুল আহাব নবী সাল্লাহ আলাইসলামের কথাকে মিথ্যা প্রমাণ করতেই শুধু ব্যস্ত থাকতো না বরং ওনাকে পাথরও নিক্ষেপ করতো এতে তার পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে যেত হজ মৌসুমে যখন আল্লাহ রসুল বিভিন্ন মেয়েদের কাছে যে দাওয়াত দিতেন তখন সেটা করত তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যেই পথে চলাচল করত সেই পথে উম্মি জামিলা যে ছিল আবুল আহাবের স্ত্রী সে কাটা বিছিয়ে রাখতো যাতে আল্লাহ রসুলের অনেক কষ্ট হতো তারপরে বিভিন্নভাবে ঝগড়া ফিতনা কুটনামি এরকম কিছু করার চেষ্টা করতো যার কারণে সুরা লাভের শেষে ওই মহিলার ব্যাপারে আসছে যে অমরা আতু হান্না আলাতাল হাতর তার স্ত্রীও হবে এটার ইন্ধন মানে জাহার নামের ইন্ধন সুরা লাহাব যখন নাজিল হয় তখন একবার এই মহিলা মেজামিলা সে এক মুষ্টি পাথর নিয়ে বসতে থাকে যে মানে যেহেতু এদেরকে নিন্দা করে ইয়ে করা হয়েছে বলে পাথর নিক্ষেপ করবো আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম আবু বকর রাজিয়ালকে নিয়ে কাবা ঘরের পাশে বসেছিলেন ওই মহিলা খুঁজতে খুঁজতে যে আবু বকরকে বলতেছে যে তোমার সাথী কোথায় সে নাকি মানে আমাদের নিন্দা করে ইয়ে করেছে আর অনেক ই কথা বলে তো এই কথা বললাম পরে তো আর আল্লাহ রসুলকে দেখতে পায়নি আল্লাহ সুবাহ তার ব্যাপারে দৃষ্টি কেড়ে নিয়েছিল সে চলে যাচ্ছিল তো আবু বকর আশ্চর্য হয়ে যায় হে আল্লাহ রসুল সে কি আপনাকে দেখতে পায় নাই বলে আল্লাহ রসুল না দেখতে পায় নাই আল্লাহ সুবাহ তালা তার মানে আমার ব্যাপারে তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন এছাড়া আল্লাহ রাসুল সাল্লাহামকে বিভিন্নভাবে কষ্ট দিত তিনি যখন ঘরের মধ্যে নামাজে দাঁড়াইতেন উটের নারী ভরে নিক্ষেপ করত যখন রান্না বান্না চাপানো হতো এইসব নারী ভরে চুলার মধ্যে নিক্ষেপ করত তো আল্লাহ রাসুল কি করতেন এরকমভাবে নিক্ষেপ করার পর একদিন তিনি দরজার মধ্যে দাঁড়িয়ে বলেন হে বনি আপনি মানাফ এটা কেমন ধরনের প্রতিশীল ব্যবহার এসব বলে এটা বলে তিনি এসব নারী নারীপুরি ফেলে দিতেন ওব্বা ইবনে আবু মঈদ সে ছিল জঘন্যতম দুর্বৃত্ত এবং দুষ্কৃতি লোক সে আল্লাহ রসুলকে অনেকভাবে কষ্ট দিত সেই বুখারিতে আসছে নবী সাল্লাহ ইসলাম কাবা ঘরের পাশে নামাজ আদায় করতেছিলেন আবু জাহেল এবং তার কয়েকজন বন্ধু সেখানে বসেছিল এমন সময় একজন অন্যজনকে বলল কি আসো অমুকের ওটে নারী বুড়ি এনে মোহাম্মদ যখন সেজা যাবে তখন তার পিঠে চাপিয়ে দিতে পারবে এরপর ওকবাইবনে আবু মুহিদ উঠে নারীপুরি এনে অপেক্ষা করতে লাগলো আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন সিজদা যান তখন ওনার দুই কাঁধে তারা সে এই নারীপুরি জড়িয়ে দেয় তো ইবনি মাসুদ বর্ণনা করতেছেন যে আমি এই ঘটনা প্রত্যক্ষ করতেছিলাম কিন্তু কিছুই বলতে পারছিলাম না কি যে ভালো হতো হায় যদি আমার মধ্যে তাকে রক্ষা করার শক্তি থাকতো আব্দুল ইবনু মাসুদ বলেন যে এসব এরপর দুর্বৃত্তরা হাসাহাসি করতে থাকে হাসাহাসি করতে করতে একজন অন্যজনের গায়ে ঢলে পড়ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম সিজদায় পরে রইলেন মাথা তুলতে পারলেন না ফাতেমা রাজিয়াল আনহা খবর পেয়ে ছুটে এসে দৌড়ে এসে নারী নারীগুলি সরিয়ে ফেললেন রসুল সাল্লাহ আলহিহাস্লাম সিজদা থেকে মাথা তুললেন এরপর তিনবার বললেন আল্লাহ আলাই কবি কুরাইশ আল্লাহ আলাই কবি কুরাইশ আল্লাহমা আলাই কবি কুরাইশ আল্লাহ কোরাইশের ব্যাপারটা আপনার উপর ন্যস্ত এই বদরা শুনে ওরা অত্যন্ত মানে নাকশ হয় কারণ জানে যে এই শহরে মানে ওনার দোয়া কবুল হয়ে থাকে এটা জানতো পরে আল্লাহ রসুল নাম ধরে ধরে বদয়া করেন হে আল্লাহ আবু জাহালকে পাকড়া করো হে আল্লাহ উদ্বা ইবনে রবিয়া সাহেদা ইবনে রবিয়া অলিদ ইবনে উদ্বা হুমাই ইবনে এবং উদ্বা ইবনে আবু মহিদকেও পাকড়া করো আবদুল্লা ইবনে মাসুদ বলতেছেন যে এই যাদের নাম ধরে তিনি দোয়া করেছিলেন আমি বদরের প্রান্তরে দেখেছি কুয়ার মধ্যে এদের লাশ পড়ে থাকতে হ্যাঁ, সবাইকে আল্লাহ ডিস্ট্রয় করেছিলেন অল্প কয়েক বছরের মাথায় ওরা এরকম ভাবে অনেকভাবে আল্লাহ রাসুলকে কষ্ট দিত অনেকভাবে দিনের পথে বাধার তৈরি করেছিল আল্লাহ রাসুলকে শুধু এটার মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল না এমনকি যারা আল্লাহ রাসুলের সাহাবিদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করতো তারা যদি একটু ভালো মানে ফ্যামিলির হতো সম্ভ্রান্ত ফ্যামিলির হতো তাহলে সেক্ষেত্রে তারা কি করতো বিভিন্নভাবে গালমন্দ করতো অপমান করতো কিন্তু যদি দুর্বল হইতো তাহলে তাদেরকে অনেক বেশি প্রহার করত নির্যাতন করত যেহেতু সম্ভ্রান্ত বংশ হইলে তারা ওইভাবে ইয়ে করতে পারবে না টর্চার করতে পারবে না কারণ তাদের গোত্র দাঁড়িয়ে যাবে এটার এগেনস্টে এভাবে আসছে যে উসমান ইবনে আফান রাজিয়ালহু ইসলাম গ্রহণের পর তার চাচা ওনাকে খেজুরের চাটাইয়ের মধ্যে জড়িয়ে ধোয়া দিত মুসাইব ইবনে উমায়ের রাজিয়ালহু যিনি ইসলামের প্রথম দায়ী মুক্তি মদিনা যিনি দায়ী হিসেবে গেছিলেন ওনা উনি যখন ইসলাম গ্রহণ করেন এটা শোনার পরে ওনার মা ওনার পানাহার খাবার দাবার বন্ধ করে দেন ঘর থেকে বের করে দেন উনি ছিলেন অনেক ছোটবেলা থেকে অনেক স্বাচ্ছন্দ্য এবং আরামেশের মধ্যে বড় হয়েছিলেন অনেক রিচ ফ্যামিলির ছিলেন তো এই পরিস্থিতির কারণে ঘর থেকে বের করে দেওয়া এবং খাবার দাবার বন্ধ করে দেওয়ার কারণে এমন অবস্থার সম্মুখীন হয়ে গেছিল যে ওনার গায়ের চামড়াগুলা খোলস ছাড়ানো সাপের মতো হয়ে গেছিল তারপর বিড়াল প্রজনন ঘটনা তো আমরা জানি হুমায়ুবনি খালফের দাস তিনি ছিলেন ওনাকে গলায় দড়ি বেঁধে উচ্ছৃঙ্খল বালকদের হাতে তুলে দিত দেখেন আল্লাহ দিনের কারণে কিরকম অপমানের মানে মানে কিরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যে একটা কুকুরের মতো ধরেন গলায় দড়ি বেঁধে বালকদের হাতে মানে যে পাগলের মতো আর কি উশৃঙ্খল যুবকদের হাতে তুলে দিত বালকেরা তাকে নিয়ে মক্কার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো এরকম করা তার গলার মধ্যে দড়ি দাগ পড়ে যেত ওনাকে উমাইয়া নিজেও নির্মমভাবে বেঁধে প্রহার করত উত্তপ্ত বালির উপরে জোর করে শুয়ে রাখত অনা ওনাকে খাবার দাবার দেওয়া হতো না দুপুরে রোদে মরু বালুকাময় উত্তপ্ত বালুর উপর ভারী পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হতো বলতো এই সময় যে তোমাকে মৃত্যু পর্যন্ত এভাবে ফেলে রাখা হবে বাঁচতে চাইলে মোহাম্মদের সাল্লাহ কিন্তু এমনই কষ্টকর অবস্থায়ও তিনি বলতেন আহাদ আহাদ মানে আল্লাহ এক আল্লাহ এক কেন বলতেন তিনি পরবর্তীতে বলছেন যে আমি যদি জানতাম যে এর চেয়ে আরো এমন কোনো কথা যেটা বললে এই এরা মানে রাগান্বিত হবে এই কথাটাই উচ্চারণ করতাম হ্যাঁ মানে এই নির্যাতনের মুখে পিঠে এরকম উত্তপ্ত বালুর মধ্যে পাথর চাপা দিয়ে এই মরুভূমির ইয়ের মধ্যে তিনি এরকমভাবে মানে আল্লাহর জন্য ইমানের কি পরিমাণ দৃঢ়তা যখন নির্যাতনের সম্মুখীন হয় মানুষ পরীক্ষার সম্মুখীন হয় এবং অটল অবিচল থাকে তখন ইমানের দৃঢ়তা চলে আসে তখন এসব কোনো বাধা বিঘ্ন এসব ইয়া কিছুই মনে হয় না এটা চল দৃষ্টান্ত অনেক রয়েছে পরবর্তীতে আবকরা জেলানহ আবকরা জেলানহ এরকম অনেক দাসকে ওনার সম্পদ থেকে ক্রয় করে করে মুক্ত করেছিলেন তো আবকরা জেলানহ ওনাকেও মুক্ত করেন দুশো দেড়শো দেড়হামের বিনিময়ে ইসলামের পথে আম্মার ইবনি ইয়াসারের যে পরিবার ওনারা অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন ওনারা ছিলেন পৃথক বনু মাকসুম যে গোত্র ওনাদের দাস ওনার আব্বা ইয়াসার রাজিউলানহা এবং আম্মা সুমাইয়া আনহা তাদেরকে তারা অনেক নির্যাতন নিষ্পেষণ করে ইয়াসার রাজিউলানহা আল্লাহর পথে মারা যান সুমাইয়া আনহা তিনি শাহাদা বরণ করেন যখন এরকম জুলুম নিষ্পেষণ চলতেছিল এই পর্যায়ে একবার আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বলতেছিলেন হে আসার পরিবার ধৈর্য দান করো তোমাদের জন্য ঠিকানা হচ্ছে জান্নাত দেখেন জান্নাত আল্লাহ জান্নাতের জন্য দিনের জন্য কিভাবে তারা নির্যাত নিষ্কাশনের শিকার হয়েছে এটাই কঠিন বাস্তবতা এটাই কঠিন বাস্তবতা এই পথে অনেকেই পরীক্ষিত হবে যেটা আল্লাহ বলছেন যে আম হাসিবতুম আন্তাদ হুলুল জান্নাত তোমরা কি হিসাব করে নিছো তোমরা এখন জান্নাতে প্রবেশ করবে তোমাদের কাছে সেই অবস্থা আসে না যে অবস্থা আসছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি তাদেরকে কঠিন যুদ্ধ বিগ্রহ তাদেরকে দারিদ্রতা স্পর্শ করেছিল রসুল এমনকি রসুল এবং তার সাথীরা পর্যন্ত বলে উঠেছিল মাতা নাসরুল্লাহ কখন আসবে আল্লাহ সাহায্য সো আল্লাহর দিনের পথে পরীক্ষিত হওয়া টেস্টেড হওয়া এটা হচ্ছে একটা কঠিন বাস্তবতা আল্লাহ সুবাহতাল্লাহ যার যার ইমানের লেভেল অনুযায়ী তাদেরকে পরীক্ষা করেন আমার ইবনি ইয়াসের রাজিয়াল্লাহকে যখন ওনার আব্বা আম্মাকে শহীদ করে দেওয়া হয় ওনাকেও কঠিনভাবে নির্যাতন নিষ্কাশন করতে থাকে কখনো উত্তপ্ত বালুকার মধ্যে শুয়ে রাখা ভারী পাথর চাপাই দিয়ে রাখা কখনো পানির মধ্যে চুবাই ধরা শ্বাস বন্ধ হয়ে একদম মারা যাওয়ার অবস্থা আবার তোলা আবার দুপুরের খাবার তোলা এভাবে যে বলে যে যতক্ষণ না তুমি মোহাম্মদ সাল্লাহ আলসালামকে গালি দেবে অথবা লাদ উজ্জা সম্পর্কে প্রশংসনীয় কথা না বলবে ততক্ষণ তোমাকে সারা হবে না বা মৃত্যুর সম্মুখীন তিনি মুমূর্ষ অবস্থা ওনার ওনার সামনে ওনার আব্বা আম্মাকে হত্যা করা হয় এই অবস্থায় তিনি পরিস্থিতিতে বাধ্য হন বিলিকার সিচুয়েশন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি অন্তরে ইমান ঠিক রেখে বাহ্যিকভাবে তাদের কথায় সায় দেন বা তাদের কথা তারা যে বলেন বলেন এটা বলার পরে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলামের সামনে হাজির হন পরে আল্লাহ সুবাহন আলা ওনার পবিত্রতা বর্ণনা করে বা ইল ইকরার পরিস্থিতি যদি কেউ এরকম কাজ করে তাহলে তাকে আল্লাহ সুবাহন তালা মানে মুক্তি দিবেন বা সে আল্লাহর কাছে সার পাবে এই ব্যাপারে আয়াত নাজিল করেন সুরা নাহালের একশত ছয় নম্বর আয়াত সম্ভবত অথবা এরকম একশো পরবর্তী আয়তে আসছে যে কেউ তার ইমান আনার পরে আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয়কে উন্মুক্ত রাখলে তার উপর হবে আপতিত হবে আল্লাহর আজাব তার জন্য রয়েছে শাস্তি কিন্তু তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত বিমানে অবিচলিত থাকে এই আয়াতের উপর বেশ করে আলেমগণ অনেকগুলা শর্ত বের করেছেন যে বিল ইকরার সিচুয়েশনে যদি কেউ মানে এরকম পরিস্থিতিতে পড়ে এবং এ ধরনের কথা মুখে উচ্চারণ করে অন্তরের উপর তো তাদের হাত নাই অন্তর তো তারা দেখতেছে না যদি অন্তরের অবস্থা সহকারে সে এটা বলে মুতমাইন সহকারে অন্তরেও এটা নিয়ে মেনে নেয় তখন এটা কুফরি হয়ে যাবে কিন্তু অন্তরকে ঠিক রেখে এটাকে ঘৃণা সহকারে বাহ্যিকভাবে বললে এই ধরনের সিচুয়েশন মৃত্যুর মতো এরকম সিচুয়েশনে তখন এটা অ্যাকসেপ্টেবল মানে তখন এটা রুকসাত রয়েছে এরকম অনেক সাহাবারা অনেক ইয়ারা ইতিহাসে রয়েছে যে এরকম সিচুয়েশনও অটল ছিলেন মানে, এবং মানে আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন ওনার অবস্থাটা ছিল এরকম যে মানে একবারে মেরে ফেললে তো মেরে ফেলাই ধরেন ধরেন তোর বাড়ি দিয়ে আঘাত করে মেরে ফেললে তো মেরে ফেলাই সুমাইয়া রাজুল্লাহকে বর্ষা দ্বারা আঘাত করে সাহাদাকরণ করছে বরণ করে ফেলছে ওনাকে হচ্ছে যে মারবেও না ছাড়বেও না মানে এরকম একটা সিচুয়েশন বাধ্য মানে আর কোনো সিচুয়েশন মানে ইয়ে নেই মানে পানিতে চুবাই রাখা শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা তোলা আবার ইয়ে করা মানে বলতেই হবে সারা হবে না এরকম আর কি সিচুয়েশন এরকম কঠিন পরিস্থিতি তিনি ইয়ে করেছেন আল্লাহ সুবাহ ওনার ব্যাপারে আয়াত নাজিল করেন এরকমভাবে তারা অনেককেই নির্যাতন নিষ্কাশন করতেছিল কিন্তু সাহাবারা ইমান ইমানের পথে অটল অবিচল ছিলেন এই অবস্থা যখন চলতেছিল এই অত্যাচার এবং ভয়াবহ নির্যাতনের মুখে আল্লাহ রসুল সাল্লাম কৌশল হিসাবে যে সাহাবাদেরকে কিভাবে তিনি দিন শিক্ষা দিবেন দাওয়াতের কাজটা তিনি প্রকাশ্য করতেছিলেন প্রকাশ্যভাবে দাওয়াত দিতেছিলেন তিনি কিন্তু যে সাহাবারা গ্রহণ করতেছিল তাদের বিষয়টা প্রচার করা হতো না কারা কারা ইসলাম গ্রহণ করছে জিনিসটা ওপেন করা হতো না যেহেতু নির্যাতন নিষ্পেষণের সম্মুখীন হচ্ছিল তো তাদের ব্যাপারটা হাইড রাখা হতো এবং তাদেরকে দারে আরকাম নামক যে একজন সাহাবি গৃহ ওই গৃহে পাহাড়ের পাদদেশে একটা গৃহের মধ্যে ওইখানে তিনি তাদেরকে দিন শিক্ষা দিতেন গোপনভাবে তো এটা আল্লাহ রাসুল থেকে আমরা শিখতে পারি নির্যাতন নিষ্পেষণের কারণে দাওয়াতের কথাটা প্রকাশ্য কিন্তু কেসে গ্রহণ করছে এটা হচ্ছে একটা ইনফরমেশন এই ধরনের জিনিসটা গোপন মানে তাদের ব্যাপারটা ওপেন করা হতো না যাতে নানা নিশ্চাত নিষ্কাশনের সম্মুখীন না হন আবার তিনি শিক্ষা দিচ্ছিলেন কি তাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি গোপনীয় কৌশল অবলম্বন করেছিলেন যে দ্বারে আকামে একত্রিত করে তাদেরকে শিক্ষা দিতেন আমরা শিক্ষা লাভ করতে পারি